জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লাহ সাল্লাম এর নিকট মসজিদে উপস্থিত হলাম তিনি আমাকে মূল্য পরিশোধ করলেন এবং আরও বেশি দিলেন